করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যদি আল্লাহ সুবাহ তৌফিক এনায়েত করেন আর তা হল আল কাদার যেহেতু গত জুমাতে জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা হয়েছিল এবং কিছু হাদিস থেকে দেখা যায় যে আল্লাহ সুবাহ জান্নাতি এবং জাহান্নামীদের আগেই তালিকা তৈরি করেছেন যেমন অনেকগুলো সহি হাদিসই পাওয়া যায় হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ইরশাদ করেছেন ইন্না খালকা আহাদিকুম ইউজমাউ ফি বাতনি উম্মিহি বাইনা ইয়মান নুতফাতান তোমাদের এক একজনার সৃষ্টি তার মায়ের পেটে চল্লিশ দিন পর্যন্ত নুৎফা আকারে থাকে মিসলাদা আলিক এরপরে এরকম আরো চল্লিশ দিন থাকে রক্ত আকারে মিসলাদা আলিক এরপরে চল্লিশ দিন থাকে গোস্তের টুকরা আকারে সুম্মা ইয়াবাসুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাতিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে একজন ফেরেশতা পাঠান চারটা জিনিস লেখার জন্য ফায়াকতুবু আমালাহু ওয়া আজালাহু ওয়া রিজকাহু ওয়া শাকিয়ুন আও সাঈদুন ওই ফেরেশতা এই ব্যক্তির বয়স আমল সে ভালো মন্দ কি আমল করবে তা লেখে বয়স লেখে তার রিজিক লেখে এবং সে ভালো না মন্দ হবে তা লেখে সুম্মা ইউনফাকুফি রুহ এরপরে তার ভিতরে রুহু ফুকে দেওয়া হয় আল্লাহ লা ইলাহা ইলা ইলাহা আল্লাহর বলেন যে সে আল্লাহর কসম যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই ইন্না তোমাদের এক একজন জান্নাতের আমল করতে থাকে হাত্তা ইয়াকুন ইয়াকুন দেরাউন এমনকি তার মাঝে আর জান্নাতের মাঝে মাত্র এক হাত বা এক বিঘাত বাকি থাকে ফায়াসবুকু আলাইহিল কিতাব এরপরে তার সেই কিতাব তার উপরে আসে লেখা যেটা আছে তার উপরে সেটা চড়াও হয় ফাইয়া বে আমালে হারিন নার অতবার সে জাহান নামে যাওয়ার আমল করে ফাইয়াদ খুলুহা এবং সে জাহান নামে যায় ওয়াইন্না আহাদাকুম লাইয়া আমালু বে আমালে হারিল জান্না অপরদিকে তোমাদের এক একজন আমল করতে থাকে জান্নাতে যাওয়ার আমল হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন এমনকি তার মাঝে এবং জান্নাতে যাওয়ার মাঝে মাত্র এক হাত বাকি থাকে ফায়াসবুকু আলাইহিল কিতাব এবারে তার যে লেখা আছে ওটা তার উপরে আসে ফায়া আমালু বে আমালে হারিল জান্না অতপর সে জান্নাতে যাওয়ার আমল করে জান্নাতের জাহান নামের আমল করতেছিল এবং করতে করতে তার মাঝে এবং জান্নাতের জাহান্নামের মাঝে এক বিঘাত বা এক হাত পরিমাণ অবশিষ্ট ছিল অতপর সে জাহান নামে যাওয়ার আমল করে জান্নাতে যাওয়ার আমল করে এবং সে জান্নাতে যায় এভাবে এ হাদিস থেকে বোঝা গেল যে জান্নাতি জাহান্নামি কে হবে এটাও লেখা এরকম আরো অনেকগুলো হাদিস আছে যে কারণে অনেকের প্রশ্ন তাহলে আমল করে লাভ কি বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় ইমান বিল কাদার তাকদীরের উপরে ইমান রাখা ইসলামের বেনা হচ্ছে পাঁচটা এগুলো ক্লিয়ার না থাকার কারণে অনেকে প্যাচ লাগায় ইসলামের বেনা পাঁচটা এটা হাদিসে স্পষ্ট বলা আছে বোখারি মুসলিমের সহি রেওয়ায়ত ইসলাম আলা খামসিন ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি জিনিসের উপরে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী এক নাম্বার হলো দুইটা সাক্ষী দেওয়া এক নাম্বার ভিত্তি কি দুইটা সাক্ষী আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এই দুটো মিলে একটা এটার নাম ইমান এরপরে ওয়াইকামিস সালাত ওয়াইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া রমাদান এই পাঁচটা হচ্ছে ইসলামের বিনা এর প্রথম যেটা ইমান এই ইমানের আবার ছয়টা বেনা ইমানের কয়টা বেনা ছয়টা বেনা ছয়টা ভিত্তি আছে ওই ছয়টা না হলে ইমান হয় না আপনাদের মুখস্থ আছে যদিও এখন প্রশ্ন করে হয়তো বলতে পারবেন না কিন্তু বলে দিলে সবাই পারবেন ইমানের ছয়টা বেনা কি বলতে পারবেন কেউ হ্যাঁ একজন বলছেন আমন্ত বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরে ওয়াল এখানে ছয়টা বিষয় উল্লেখ করা আছে এর মধ্যে একটা আছে ওয়াল কদরে আমি তাকদিরে বিশ্বাস করি খৈরিহি ভালো এবং মন্দ সবটাই আল্লাহর পক্ষ থেকে তো ভালো মন্দ সব যদি আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে আমাদের দোষ কি এবং এই তাকদিরের উপরে কেন্দ্র করে ইসলামের মধ্যে অনেক ফেরকার তৈরি হয়েছে একদল ও কথাই বলে যেটা বললাম যে ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে পূর্বেই লিপিবদ্ধ করা আছে অতএব মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নেই মানুষ হচ্ছে ওই মৃত্যু ব্যক্তির লাশের মতো যাকে গোসল দেওয়াবার সময় লোকদের হাতে থাকে লোকেরা যেদিকে নাড়াচাড়া করে সেদিকে নড়ে ওই মৃত্যু দেহর কোনো নিজস্ব এখতিয়ার নেই আবার কেউ আরো সুন্দর করে বলেছেন আন্না সুকুরাতুন মানুষ হচ্ছে একটা বল তাহাতাসুল জানাত আকদার তাকদীরের লাঠির নিচে তাকদিরে ব্যাট বা তাকদিরে লাঠির নিচে যেদিকে ওকে বাড়ি মারা হয় সেদিকে দৌড় দেয় এটাকে আরো বাড়াইয়ে তারা বলে আল্লাহ আমাদেরকে উলঙ্গ করে তারপরে সমুদ্রে ফেলে দিয়েছেন এরপরে বলছেন যে খবরদার খবরদার পানিতে ভিজবে না সুতরাং তারা বলতে চায় মানুষ ভালো মন্দ যা কিছু করুক এই জন্য মানুষ দায়ী না মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নেই এদেরকে বলা হয় জাবরিয়া এদেরকে বলা হয় কি জাবরিয়া আমাদের দেশেও এই নাম ব্যবহার না করলেও লোকগুলোর অস্তিত্ব এখনো আছে একদল গান গায় যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ আছে না এরকম এই লোকগুলো কারা এরাই হচ্ছে বর্তমান যুগের আধুনিক জাবরিয়া এদের কি বলা হয় জাবরিয়া কাজী বোঝা গেল যত গোমরা ফেরকা পূর্বে ছিল এখনো আছে শুধু নামটা পরিবর্তন করেছে আর এক দল তার সম্পূর্ণ বিপরীত এদের বক্তব্য হচ্ছে যেহেতু এটা বললে সব দোষ আল্লাহর উপরে চলে যায় কাজী আল্লাহকে বাঁচাতে গিয়ে তারা বলে যে না মানুষের যা করে সবকিছু নিজের ক্ষমতায় করে আল্লাহর এখানে কোনো হস্তক্ষেপ নাই আল্লাহর কোনো ক্ষমতা লিখতের এখানে নেই এদেরকে বলা হয় কাদারিয়া মানে সব নিজের কদর নিজের ক্ষমতায় করে আহলুসুন্নাওয়াল জামার একটা ভিন্ন আকিদা যারা সহি তাদের আকিদা ভিন্ন এই যে আকিদাগুলো প্রথমে আমাদের মনে রাখতে হবে কদর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের এর উপর ইমান রাখা ফরজ আলী রাদি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল মাল কাদার তাকদির কি জিনিস বললেন যে বাহারুন আমি একুন ফালা তালিজহু এটা একটা গভীর সমুদ্র তুফান এবং সেই পানির তুফানে পরিপূর্ণ তুমি এতে ডুব দিতে যেও না তুমি উঠতে পারবে না লোকটা কিছুক্ষণ পর আবার প্রশ্ন করল মাল কাদার তাকদির কি জিনিস আমাকে বলুন তিনি আবার বললেন তরিকুন বিলা নেহায়াতিন ফালা তাসলুকহু এটা হচ্ছে এমন একটা রাস্তা যার কোনো শেষ নেই তুমি চলতে চলতে জীবন শেষ হয়ে যাবে এর কোনো কুল কিনারা পাবে না তুমি এতে চলতে যেও না লোকটা আবার প্রশ্ন করল তিনি বললেন আল কদর সিররুন বাইন আল্লাহ বাইন আব্দিহি ফালা তাকশিফু কদর হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা গোপন রহস্য তুমি এটা খুলতে যেও না এরপরেও লোকটা বুঝতে চেষ্টা করলো তিনি বললেন দাঁড়াও দাঁড়াতে বলা হলো বলেন এক পা উঠাও লোকটা এক পা উঠালো এক পায়ের উপরে দাঁড়ানো এরপরে বলেন আর একটা উঠাও এবারে লোকটা বলল এটা তো সম্ভব না এক পায়ে দাঁড়ানো অবস্থায় আর একটা পা উঠানো সম্ভব না বলে চেষ্টা করো বলে চেষ্টা তো করছি আলী রাদি আল্লাহ আনহু বলেন হা দাহুয়াল কদর এটাই হচ্ছে কদর প্রথম পা তোমার উঠাবার ইচ্ছা ছিল এরপরে আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে ক্ষমতা দিয়েছেন তুমি উঠাতে সক্ষম হয়েছ দ্বিতীয় পাওটা উঠাবার ইচ্ছা তোমার আগের মতোই আছে কিন্তু আল্লাহ সুবাহান তোমাকে উঠাবার ক্ষমতা দেন নাই বিধায় উঠাতে পারো নাই তার মানে হচ্ছে আল্লাহ সুবাহান মানব জাতিকে একটা ক্ষমতা দিয়েছেন ইচ্ছে করার ক্ষমতা তুমি ইচ্ছে করো কি করবে এরপরে আল্লাহ সুবাহ যদি তৌফিক এনায়েত করেন তাহলে তুমি করতে পারবে তৌফিক না দিলে করতে পারবে না যেমন প্রথম পা তোমার উঠাবার ইচ্ছা ছিল আল্লাহ তারা তৌফিক দিয়েছেন উঠাতে পেরেছ দ্বিতীয় পাওটা আগের মতোই উঠাবার ইচ্ছা আছে কিন্তু আল্লাহ তারা তৌফিক দেন নাই বিধায় উঠাতে পারো নাই তার মানে তোমার একটা ইচ্ছা ক্ষমতা আল্লাহ তারা দান করেছেন তবে এই ইচ্ছাটাও স্বাধীন না কোরআন বলছে ওয়ামা তাশা উনা ইল্লা আইয়াশা আল্লাহ রব্বুল আলামিন ওয়ামা তাশা উনা তোমরা কোনো কিছু ইচ্ছেও করতে পারবে না ইল্লা মাশা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন যা ইচ্ছে করেন তার বিপরীতে তোমার কোনো ইচ্ছে করার ক্ষমতাও নেই সতেরো নম্বর এই সুরাটা হচ্ছে সুরায় তাকবীর এই সুরায় তাকবীরের উনত্রিশ নম্বর আয়তে বলা আছে তোমরা কোনো কিছু ইচ্ছে করতে পারবে না ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করেন তাহলে করতে পারবে তাহলে তোমার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীনে কেউ যদি বলে আপনি এবং আল্লাহ মিলে দুইটা মিলে করেছেন তা শিরিক করলো সে আল্লাহর ইচ্ছার সঙ্গে আপনার ইচ্ছাযুক্ত দুইটা মিলে কাজ হয় এটা বললে শিরিক আর যদি বলেন আপনার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার উপরে তাহলে আপনি নিজেকে আল্লাহ দাবি করলেন আর যদি বলেন আমার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীনে তাহলে কি সঠিক এটাই ঠিক তাহলে ইচ্ছে করার ক্ষমতা আল্লাহ তালা আপনাকে আমাকে দান করেছেন আর আল্লাহ তালা ইচ্ছে করলে আমার ইচ্ছাটাকেও ফিরে রাখতে পারেন তবে রাখেন না পরীক্ষার হলে একটা ছাত্র ভুল লেখছে যারা পরীক্ষায় দায়িত্ব পালন করছেন তারা দেখলেন যে ছেলে ভুল লেখছে কিছুক্ষণ পর দাঁড়িয়ে বলল স্যার কাগজ লাগবে পরীক্ষার হলে যারা দায়িত্বে থাকেন তারা কাগজ দিবেন কিনা নাকি বলবেন তুই ভুল লেখছো তোকে আর কাগজ দেওয়া হবে না না এটা বলবেন না বরং তাকে কাগজ দেওয়া হবে এই তিন ঘন্টা পর্যন্ত সে ভুল লেখুক ঠিক লেখুক তাকে এখতিয়ার দেওয়া হয়েছে সে লেখবে ঠিক আল্লাহ সুবাহ ওয়া তাআলাও মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য আল্লাযী হায়াতা আমালা যিনি মৌত এবং হায়াত মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কি জন্য সৃষ্টি করেছেন এখানে দেখেন মৃত্যু আগে কিন্তু তার মানে মৃত্যুর সংবাদ আগেই আপনি নিয়ে এসেছেন আল্লাদি হায়াতা সুরায় মুলকের প্রথম দিকে একেবারে যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবুলুয়াকুম যাতে তিনি তোমাদের পরীক্ষা করবেন আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে ভালো সুতরাং এই পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এই পরীক্ষার হলে এসে কেউ ভুল লিখতে চায় কেউ ভুল পথে চলতে চায় কেউ খারাপ পথে চলতে চায় আল্লাহ তারা সুযোগ দেন কারণ ভালো মন্দ দুইটা রাস্তা পরিষ্কার করা আছে আমি তাকে দুইটা পথ পরিষ্কার করে দিয়েছি সুরা দাহারে বলা হয়েছে আমি মানব জাতিকে দুইটা পথ দেখিয়েছি একটা হলো ভালোর রাস্তা হেদায়তের রাস্তা আর একটা কুফুরির রাস্তা দুইটা রাস্তা আমি পরিষ্কার করে দিয়েছি নবীর মাধ্যমে আসমানি কেতাবের মাধ্যমে ওলামায় হকদের মাধ্যমে ভালো মন্দ দুইটা রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়েছে এবারে আল্লাহ বলছেন ফাহাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা হয়তো তুমি আমার কৃতজ্ঞ বান্দার অন্তর্ভুক্ত হও অথবা তুমি কুফুরদের অন্তর্ভুক্ত হও তোমাকে এখতিয়ার দেওয়া হলো যার মনে চায় সে কুফুরি করুক আর যার মনে চায় সে ভালো করুক ইন্না কাফিরিনা আলিমা তবে যারা কাফের হবে তাদের জন্য কষ্টদায়ক মর্মান্তুত শাস্তি তৈরি করে রেখেছি তাহলে এখানে বুঝা গেল দুনিয়াতে আল্লাহ সুবাহান দুইটা রাস্তা খুলে দিয়েছেন একটা ভালো রাস্তা একটা মন্দ রাস্তা এবারে মানুষকে এখতিয়ার দিয়েছেন তুমি কোনটা নির্বাচন করবে সেটা করো পরীক্ষার হলে ছেলে ভালো লাগতে পারে মন্দও লাগতে পারে ভুলও লাগতে পারে ঠিকও লাগতে পারে তাকে এখতিয়ার দেওয়া হলো এরপরে খাতা যখন হাতে আসবে তখন নম্বর দেওয়া হবে ঠিক এরকম ভাবে আল্লাহ সুবাহ মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন আমল করার জন্য এবারে সে আমল অনুযায়ী আল্লাহ সুবাহ কেয়ামতে ফয়সলা করবেন এখন আপনাদের প্রশ্ন হলো যেটা তো আগেই লেখা তাহলে আমরা আমল করার পরে লেখা হয় নাকি আগের থেকেই লেখা ছিল সেটা আমরা করি কোনটা বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয় হাদিসে স্পষ্ট এই প্রশ্ন করা আছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তার সরাসরি উত্তর দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন আল্লাহ সুবাহ আলেম তিনি আগের থেকেই জানেন যে কোন লোকটা কি করবে কি না করবে সেজন্য মানুষ কে কি করবে কি না করবে সেটা যেহেতু আগের থেকে জানা সেই হিসাবে লিখে রেখেছেন কাজে আমরা লেখা আছে বলে করি তা না বরং আমরা যা করব তা আল্লাহর আগের থেকে জানা আছে সেজন্য লেখেন সেজন্য লিখে রেখেছেন বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে আমরা যে আমল করছি বা করব আল্লাহ সুবাহান যেহেতু পূর্বের থেকেই জানেন সেজন্য তিনি লিখে রেখেছেন আমরা তিনি লিখে রেখেছেন সেজন্য করছি বিষয়টা এরকম নয় কারণ আমরা তো জানি না কি লিখে রেখেছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন যে একজন ইঞ্জিনিয়ার যখন দেখে যে এই বিল্ডিংটা যেভাবে তৈরি করা হয়েছে তাতে হেলে পড়বে তাহলে তো উনি আগের থেকেই পরিবর্তন করে দিতে পারেন তো আল্লাহ যখন জানলেন যে কে কি করবে আল্লাহ তারা ইচ্ছে করলে তো আগের থেকে পরিবর্তন করে দিতে পারেন যাতে গুণা না করে সেটা উত্তর আগেই দিয়েছি যে আল্লাহ সুবাহান এখানে পরীক্ষা করার জন্যই পাঠাচ্ছেন এবং মানুষকে বিবেক দিয়েছেন আকল দিয়েছেন স্বাধীন দিয়েছেন যে তুমি কোনটা নির্বাচন করবে সে অনুযায়ী তোমাকে আমি সামান তৈরি করে দিব কাজে একদিকে যারা বলেছিল যে মানুষ একেবারে সেই কাঠের পুতুলের মতো যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ এটা যেমন ভ্রান্ত ঠিক আবার মানুষ ইচ্ছে করলে যা চায় তাই করতে পারে এটাও ভ্রান্ত সহি আকিদা হল আল্লাহ সুবাহানাহু ইচ্ছার অধীনে মানুষকে আল্লাহ সুবাহানাহু একটা ইচ্ছে করার ক্ষমতা দান করেছেন মানুষ ইচ্ছে করে ভালো মন্দ যেটাই করার ইচ্ছে করে আল্লাহ সুবাহানাহু তালা যদি ফিক দান করেন তাহলে সে করতে পারে এটার নাম হচ্ছে তাদের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয় তার মানে আল্লাহর দেওয়ার ক্ষমতা ছাড়া কোনো ব্যক্তি করতে পারে না এটার নাম হলো কদর এই কদর হচ্ছে ইমানের একটা মৌলিক বিষয় হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লামের সাদ করেন عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل شيء بقدر সব কিছু তাকদীরের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ফয়সলা কৃত হাত্তাল আজজু ওয়াল কাইসু রাওয়াহু মুসলিম এমন কি আল আজজু ওয়াল কাইসু বোকা হওয়া চালাক হওয়া মেধাবী হওয়া এবং মেধাহীন হওয়া এটাও লেখা আছে আগের থেকেই মুসলিম শেফের সহি রওয়ায়ত আর এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة আল্লাহ রব্বুল আলমিন কাতাবাল্লাহু মাকাদির আল খালায়েক সমস্ত মখলুকের মাকাদির তাকদির লিখেছেন قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সুবাহ এই কদরকে লিখেছেন তাকদিরকে লিপিবদ্ধ করেছেন আদম আলাইহিসালামের সাথে মুসা আলাহ একটা ঝগড়া হয়েছিল ঝগড়াটা কবে হয়েছিল সেইটা হাদিস উল্লেখ করা নেই হতে পারে মুসা আলাহ সালামের মৃত্যুর পরে যখন রুহু জগতে একাত্র হয়েছেন এটা হতে পারে অথবা আল্লাহর নবীর মেয়েরাজের সময় যখন আদম আর মুসা একাত্র হয়েছিলেন তখন অথবা মুসা নবীর যুগে অথবা জান্নাতে যখন একাত্র হবেন তখন এই ঝগড়া হবে আগেই বলে দেওয়া হয়েছে ঝগড়াটা খুব মজার ঝগড়া এই জন্য আমি আদিশটা পড়ছি وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হরায় রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এর সাদ করেছেন এহতাজ্জা আদাম ওয়া মুসা রব্বিহিমা আদম এবং মুসা দুজন বিতর্কে লিপ্ত হল তর্কে লিপ্ত হলো এন্দা রব্বিহিমা তাদের উভয়ের রবের কাছে ফাহাজ্জা আদাম মুসা এই তর্কে বিতর্কে এই প্রতিযোগিতায় আদম আলাইহালাম মুসার উপরে বিজয় লাভ করেছেন আল্লাহ নবী আগে ফলাফলটা জানিয়ে দিলেন বিতর্কটা কি ছিল কালা মুসা আন্তা আদম মুসা আলাইহালাম আদমকে পেয়ে ধরে বসলেন যে আপনি তো সেই আদম যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে সৃষ্টি করেছেন এবং তোমার মধ্যে আল্লাহ রাব্বুল আলমী নিজের রুহু ফুৎকার দিয়েছেন ফুকে দিয়েছেন ওয়াসজাদ আল্লাহ কামালাহু এবং তোমাকে ফেরেশতাদের দিয়ে সেজদা করিয়েছেন ওয়াসকানা কাফি জান্নাতিহি এবং তোমাকে আল্লাহ রাব্বুল আলমিন তার জান্নাতে বসবাস করার জন্য সুযোগ দিয়েছিলেন কিন্তু আপনি আপনার নিজের গুনাহের মাধ্যমে অন্যায়ের মাধ্যমে নিজের ভুলের কারণে আপনি গোটা মানব জাতিকে জান্নাত থেকে বহিষ্কার করলেন নাস আপনি মানুষদেরকে নামিয়ে দিলেন বেখতিয়াতিকা আর্থ আপনার অন্যায়ের মাধ্যমে ভুলের মাধ্যমে মানুষকে জমিনে ফেলে দিলেন কারণ আদম আলাহিসাম যে ভুল না করতো তাহলে আমাদের আশা হতো না এটা মুসা আলাহিসাম আদমের বিরুদ্ধে অভিযোগ করলেন এবারে আদম আলাইসালাম উত্তর দিচ্ছেন কলা আদম আদম আলাইহ সালাম বললেন আন্তা মুসা তুমি তো মুসা আল্লাহি কাল্লাহ আল্লাহ রেসালাতিহি অবে কালামিহি যাকে আল্লাহ তালা রেসালাতের দায়িত্বের জন্য নির্বাচন করেছেন তোমাকে রাসুল নির্বাচন করেছেন অবে কালামিহি আল্লাহ তারা তোমাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার জন্য নির্বাচন করেছেন তুমি কালিবুল্লাহ এবং তোমাকে আল্লাহ রাব্বুল আলমিন অনেকগুলো তাওরাতের খণ্ড দিয়েছিল ফিহা তিবিয়ানুকুল্লে সাই ইন যার মধ্যে সবকিছুর বিস্তারিত আলোচনা ছিল ওয়াকর্রাবাকা নাজিয়া আল্লাহ তারা তোমাকে একেবারে কাছে করেছেন কথা বলেছেন তোমার একান্তে কথা বলেছেন এবারে তোমাকে আমি জিজ্ঞেস করি ফাবে কাম ওয়াজাত্তাল্লাহ কাতাবাত্তা ও রাতা কবলা আনুখলাকা তুমি বলো তো আল্লাহ সুবহানাহু তোমার যে তাওরাত কিতাব এটা আমার সৃষ্টির কত বছর আগে লিখেছিলেন আমার সৃষ্টির কত বছর আগে আল্লাহ তারা তাওরাত লিখেছিলেন মুসা বি আমান মুসা আলাইহিস সালাম বললেন তোমার সৃষ্টির চল্লিশ বছর আগে তাওরাত লেখা হয়েছিল আদম আলাইসালাম মানে তাহলে শুনো তাওরাতে কি লেখা নাই আদম ফাহাল ফিহা তুমি কি তাওরাত কিতাবে পাও নাই আদম রব্বাহু ফাগাওয়া আদম তার রবের হুকুমের অমান্য করেছে এবং সে পদচ্যুত হয়েছে এটা কি পাও নাই বলে হ্যাঁ তা তো পেয়েছি কালা নাম قال فتلوموني على أن عملت عملا كتبه الله علي أنا عمله قبل أن يخلقني بأربعين سنة তাহলে তুমি আমাকে দোষ দিচ্ছ এমন একটা বিষয় সম্পর্কে যেটা আল্লাহ রাব্বুল আলমিন আমার উপরে লিখে রেখেছেন আমার সৃষ্টিরও চল্লিশ বছর আগে এটা বলার পরে মুসা আলাহিসাল্লাম আর কিছু বলতে পারলেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফাহাজ্জা আদম মুসা আদম মুসার উপরে বিজয় লাভ করলেন বিষয়টা হলো এখানে আদম আলাই সালাম বলেন আল্লাহ লিখে রেখেছিলেন সেজন্য আমাকে তিরস্কার করছো এইটা বললে কি আমাদের চলবে এটা বললে চলবে না আদম বললেন কেন আদম যখন বলেছেন তখন তিনি দুনিয়াতে না তিনি তখন আল্লাহর এই হুকুমের আওতাভুক্ত না মোকাল্লাফ না শরীয়তের আওতাভুক্ত না সেই জন্য তর্কের খাতিরে বলেছেন কিন্তু বিষয়টা হচ্ছে এই যে আদম আলাইহ সালাতামকে আল্লাহ তারা সৃষ্টি করবেন এবং তার দ্বারা এই কাজটা যে হবে এটাও আল্লাহ তারা জানা ছিল এবং সেজন্যই লেখা ছিল আল্লাহ রসুল সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار একজন লোক জাহান নামে যাওয়ার আমল করতে থাকে পাপ করতে থাকে করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় আহলিল জান্না অথচ সে জাহান নামের ধার প্রান্তে চলে যায় অথচ সে জান্নাতবাসী ওই আমালু আমাল আহলিল জান্নাতি আর একজন লোক জান্নাতের আমল করতে থাকে করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় মনে হয় জান্নাতে চলে গেছে মিন আহলিন্নার অথচ সে জাহান্নামি ওয়াইন্নামাল আমালু বিল খাওয়াতিম এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সমস্ত আমল নির্ভর করবে তোমার শেষ পরিণতির উপরে শেষ অবস্থা যে অবস্থা হবে তার উপরে মোত্তাফাকুন আলাই বোখারি মুসলিম সই হাদিস এই হাদিস থেকে বোঝা গেল যে মৃত্যু এক পর্যন্ত এমনে বলা যাবে যে কাফেররা জাহান নামে যাবে এখন একটা লোক নির্দিষ্ট লোককে বলেন তুই জাহান নামে বলা যায় নাই কি জন্য এই লোকটা যদি ইমান আনে হ্যাঁ বলতে পারেন তুই যে অবস্থায় কাফের আছো এ অবস্থায় থাকলে জাহান্নামি হতে পারে এই লোকটা ইসলাম গ্রহণ করবে ইমান আনবে এবং সে জান্নাতে চলে যাবে এটা যেমন এই জন্য নির্দিষ্টভাবে কাউকে বলা যে তুই জাহান্নামি এটা বলা যাবে না হ্যাঁ একটা কাফেরকে বলা যেতে পারে যে তুই যে অবস্থায় আছিস এ অবস্থায় যদি থাকো তাহলে তুই জাহান্নামি অপরদিকে আর একটা মনে রাখতে হবে যেভাবে কাউকে জাহান্নামি বলা ঠিক না এরকম ভাবে কাউকে নির্দিষ্ট করে জান্নাতি বলাও যায় নাই কারণ আপনি বলেন অলিয়ে কামেল জান্নাতবাসী মৃত্যুর আগ পর্যন্ত সে কোন অবস্থা থাকবে তা জানা যায় এই জন্য অমর আপনি হত্যাবাদী আল্লাহ তালানু বলতেন আল্লাহ সুবাহ যদি কেয়ামতের মাঠে আমাকে সমান সমান রাখেন তাহলে যথেষ্ট কোন এক লোক জিজ্ঞেস করেছিল তাকে উপহাস করে মজাক করে অমর তুমি ভালো না আমার ছাগলটা ভালো উনি বলেছিলেন মৃত্যুর পরে দেখো যদি আমার মৃত্যু ইমানের সঙ্গে হয় তাহলে আমি তোমার ছাগলের চেয়ে অনেক ভালো আর যদি আমার মৃত্যু ইমানের উপরে না হয় তাহলে তোমার ছাগল আমার চেয়ে অনেক ভালো কারণ ছাগল জাহান নামে যাবে না যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি ছিলেন তারাও যে কোনো সময় ইমান চলে যাওয়ার ভয় করতেন এমনকি হজরতে ইব্রাহিম আলাই হিসালাম যিনি মূর্তি পূজার বিরোধিতা করতে গিয়ে আগুনে নিক্ষেপিত হয়েছেন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ আমাকে এবং আমার ছেলেকে হেফাজত করো বাঁচাও আন্না আবুদাল আসনাম মূর্তি পূজার থেকে কে দোয়া করছেন সেই ব্যক্তি যে ব্যক্তি মূর্তি পূজার বিরোধিতা করতে গিয়ে আগুনে নিক্ষেপিত হয়েছেন যেই ব্যক্তি মূর্তি নিজের হাতে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন তিনি আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজার থেকে হেফাজত করো প্রতিমা পূজার থেকে বাঁচাও ইব্রাহিম আলাইহালাম যখন মূর্তি পূজার ভয় করছেন সাহাবাহাম যখন মৃত্যু ইমানের সঙ্গে হবে কিনা ভয় করছেন এর পরেও যদি কোনো ব্যক্তি কোন মুড়ি তার পীরকে বলে অলিয়ে কামেল জান্নাতবাসী অথবা কোন পীর বলে যে সে জান্নাতি মুড়িদদেরকে তাড়িয়ে নেবে সে ব্যক্তি জান্নাতি না জাহান্নামি সে ব্যক্তি মুশ্রেক সে আল্লাহর দায়িত্বে হস্তক্ষেপ করেছে কে জান্নাতি কে জাহান নামি সুনির্দিষ্টভাবে আল্লাহ বলতে পারেন আর আল্লাহর নবী যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তারা বলতে পারে এছাড়া এখন জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد إلا وقد كتب مقعده من النار ومقعده من الجنة আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আলীর থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল বলেছেন তোমাদের প্রত্যেকটা মানুষের ঠিকানা হয়তো জান্নাতে নতুবা জাহান নামে নির্ধারণ করা আছে قالوا يا رسول الله আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা সাহাবাহিক রাম বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমরা আমাদের সেই লেখার উপরে ভরসা করে থাকবো না লেখা তো আছে আর আমল করে লাভ কি <clears throat> আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন আল্লাহ উপর কি সুন্দর কথা সব প্রশ্ন উত্তর আছে আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল আমরা কি আমাদের সেই লেখার উপরে নির্ভর করে থাকবো না আমল ছেড়ে দেই আল্লাহ রাসুল সাল্লাম বললেন না তোমরা আমল করতে থাকো ফাকুল্লুন মুয়াসারুন লিমা খুলে কালাহু তোমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা ওই কাজ সহজ করে দিবেন যে কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে যদি জান্নাতের জন্য সৃষ্টি হয়ে থাকে জান্নাতের আমল সহজ করে দেওয়া হবে আর জাহান নামের খাতায় নাম থাকলে জাহান নামের আমলগুলো তার জন্য সহজ করে দেওয়া হবে এ সম্পর্কে আরো একটা হাদিস আল্লাহ রাসুল উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন এক বাদশার দরবারে দুই রকমের লোক আসত একদল লোক হচ্ছে মতলব বাস যারা ক্ষমতায় থাকে তাদের কাছে একদল লোক আসে স্বার্থ উদ্ধারের জন্য এদেরকে মতলব বাস বলা হয় এরা আসত আর একদল লোক আসতো যারা বাদশাকে ভালোবাসত সৎ পরামর্শ দেওয়ার জন্য বাদশার ইচ্ছে হল যারা ভালো পরামর্শ দেয় তাদের আসা যাওয়া নিয়মিত থাকুক তাদের কিছু পুরস্কার দেয় আর যারা স্বার্থ উদ্ধারের জন্য আসে ওদেরকে ভাগাই দিই এই জন্য বাদশাহ নিজের জানা মতে একটা তালিকা তৈরি করলেন যাদের ভালো জানেন তাদের একটা তালিকা তৈরি করলেন আর যাদের খারাপ জানেন তাদের একটা তালিকা তৈরি করলেন এরপরে বাদশাহ ভালো লোকদের তালিকা হাতে নিয়ে বললেন দেখো আমার ইচ্ছে হয়েছে এই দরবারে যারা আসে তাদের কিছু লোকদেরকে পুরস্কার দেওয়া শাহী নাম শাহী পুরস্কার দিব সেজন্য আমি একটা তালিকা করেছি এই ডান হাতের খাতায় যাদের নাম আছে তাদেরকে আগামী শুক্রবার পুরস্কার দেওয়া হবে আমার ইচ্ছা হয়েছে আমার কিছু লোককে শাহী পিটেই দেওয়ার তো সেই জন্য তোমাদের তোমরা সকলে এখানে আসো আমি এদের থেকে কিছু লোকের তালিকা তৈরি করেছি আগামী শুক্রবার এই বাম হাতে যাদের নাম এসেছে এই খাতায় এদেরকে শাহী পিটেই দেওয়া হবে এবং তাদেরকে এরপর থেকে দরবারে আসা বন্ধ করে দেওয়া হবে এই বলে তিনি খাতা দুইটাকে বললেন যে খাতা দুইটার আর কোনো পরিবর্তন হবে না তালা লাগিয়ে দিলেন আগামী শুক্রবারই খোলা হবে এর মধ্যে ঘটল যা একদল মানুষ তারা চিন্তা করল নাম যে খাতাই থাকুক আমি তো জানি না তারা আগের মতো যেভাবে আসা যাওয়া করত সেটা চালু রেখেছে এবং তাদের বক্তব্য যে আমরা বাদশাকে সব পরামর্শ দেওয়ার জন্য যাই এখনো যাব আর দল মানুষ যারা মতলব সাজ মতলব বাস ছিল তারা চিন্তা করলো তালিকা তো তৈরি হয়ে গেছে হয়তো শাহী খাতায় পুরস্কারের খাতায় না হয় শাহী পিটারের খাতায় কাজে এখন আর রিক্সা ভাড়া নষ্ট করে লাভ নেই ওরা আসা যাওয়া বন্ধ করে দিল শুক্রবারে যখন খাতা খোলা হলো তখন দেখা যায় যেই লোকগুলো ঘোষণার পরেও আসা যাওয়া চালু রেখেছিল তাদের নাম ঠিকই ডান হাতের পুরস্কারের খাতায় আছে আর যেই লোকগুলো ঘোষণার পরে মনে করলো আর গিয়ে লাভ কি তাদের নাম কোথায় চলে গেছে ঠিকই ওই শাহী পিটাইয়ের খাতায় চলে গেছে আসা যাওয়া বন্ধ হয়ে গেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم وفي يديه كتابان আল্লাহর নবী আমাদের মাঝে আগমন করলেন তার হাতে দুটো কিতাব ছিল দুটো কিতাব ছিল এখন বাস্তবিক কিতাব হতে পারে অথবা রূপক অর্থ হতে পারে দুইটা কিতাব ছিল আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো এই দুটো কিতাব কিসের কিতাব বলেন আমরা তো জানি না ইল্লা আন তুখবিরানা আপনি না বললে তো আমি বলতে পারি না আপনি না বললে আমরা বলতে পারি না সাহাবায়ে কেরাম তো আল্লাহর নবী না বললে বলতে পারেন না বুজুর্গ সাহেব আমাদের দেশের কি করে চোখ বন্ধ করে বলে দেয় ইসলাম বুঝতে হবে আপনি যদি আমাদেরকে না জানান আপনি জানান ছাড়া আমাদের পক্ষে বলা সম্ভব নয় অমুসলমানও সাহাবাহিকের আমদের মর্যাদাকে উপলব্ধি করতে হবে আল্লাহ নবী বলেছেন হাদুকুম মিসলা মিসলা দাহাবান তোমাদের এক একজন যদি অহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হয়ে যায় এবং সেই সবগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করে মা বালাগা আহাদুকুম মুদ্দা হাদিহিম নাসিফাহু তোমরা সেই অহুদ পাহাড় বরাবর স্বর্ণ আল্লাহ রাস্তায় ব্যয় করেও সাহাবায় কেরাম এক মুঠ খেজুর অথবা একটা খেজুর বা অর্ধেক খেজুর দান করে যেই সব অর্জন করেছেন সেই পর্যন্ত অর্জন করতে পারবে না সেই সাহাবায় কেরাম বলছেন ইয়া রাসুল্লাহ আপনি না বললে তো আমরা বলতে পারবো না আর আমাদের দেশের মানুষের আকিদা হচ্ছে চোখ বন্ধ কালে বুজুর্গ সব দেখে আসমান জমিন সব দেখে আরস করছিল ও কলম সব দেখে কে কোন জায়গায় মৃত্যু হচ্ছে গুমরা হয়ে তা দেখে আর লোটা ফিকে মারে দেয় এইভাবে তারা বাঁচায় মানুষদেরকে যাই হোক অন্য প্রসঙ্গে চলে গিয়েছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমরা কি জানো কিতাব দুটো কি কিতাব ফকাল আলিল্লাদি এবার আল্লাহ নবী বলছেন যেটা দান হাতে ছিল যে কিতাবটা ওটাকে উদ্দেশ্য করে বললেন হাদা কিতাব উম্মির রব্বিল আলামিন এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব ফিহ আসমাউ হারিল জান্নাতি ওয়া আসমাউ আবাইহিম এর মধ্যে জান্নাতবাসী সমস্ত লোকদের নাম রয়েছে এবং তাদের আব্বাদের নাম সহ আছে ওয়া কাবা ইলিহিম বংশের নাম সহকারে আছে সুম্মা উজমিলা আলা আখিরিহিম এরপরে তার শেষে গিয়ে টোটাল দেওয়া আছে টোটাল কত তাও দেওয়া আছে আবাদা এই সংখ্যার থেকে একটা সংখ্যা বৃদ্ধি করা হবে না কমানো হবে না কখনো না সুম্মা কল আলিল্লাদি ফি শিমালিহি এরপরে বাম হাতের কিতাবের দিকে লক্ষ্য করে বললেন হাদা কিতাব উম্মের রব্বিল আলামিন এটা আল্লাহর পক্ষ থেকে আর একটা কিতাব ফিহ আসমা যার মধ্যে নামীদের নাম রয়েছে জাহান নামে যারা যাবে সকলের নাম রয়েছে ওয়াসমাউ আবাইহিম এবং তাদের আব্বাদের নাম সহ রয়েছে অকাবাইলহিম বংশের নাম রয়েছে সুম্মা উজমিল আলা আখিরিহিম এরপরে শেষে গিয়ে টোটাল দেওয়া হয়েছে ইজমাল টোটাল দেওয়া হয়েছে ফালা ইউজাদু ফিহিম ওয়ালা ইউনকাসু মিনহুম আবাদা এরপরে এইখান থেকে একটাও কমানো হবে না বৃদ্ধি করা হবে না فقال أصحابه يا رسول في ففيما العمل يا رسول الله إن كان أمر قد فرغ منه সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ বিষয়টা যদি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হয়ে থাকে তাহলে আমল করার কি প্রয়োজন ফাকাল সাদ্দিদু আকারিবু তোমরা আমল করতে থাকো আল্লাহর নৈকট্য অর্জন করতে থাকো সোজা রাস্তায় চলতে থাকো সাদ্দিদু সরল পথে সোজা পথে চলো সেরাতে মুস্তাকিমে চলতে থাকো আকারিবু আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো ফাইন্না সাহিবাল জান্নাতে ইউক্তামুলা হুবে আমালি জান্না জান্নাহ ওয়া আইয়া আমালিন জেনে রাখো যে ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতের খাতায় নাম রেখেছেন সে ব্যক্তি জান্নাতের আমল করা অবস্থায় মৃত্যুবরণ করবে সারা জীবনে যাই করে থাকুক না কেন আমালিন যে আমলই সে করে থাকুক জীবনের শেষ প্রান্তে সে জান্নাতের আমল করে মৃত্যুবরণ করবে সাহেবান্নার হারিন্নার আর যে ব্যক্তি নামি তাকে জাহান্নামের আমল করা অবস্থায় মৃত্যু দেওয়া হবে ওয়াইন আইয়া আমালিন যদিও সে সারা জীবন ভালো কাজ করেছে না আমল করেছে এইভাবে সুম্মা কাল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিয়াদাইহি হুমা এরপরে আল্লাহ রসুল বই দুটাকে লিখে রাখ ছেড়ে দিলেন আর বললেন সুম্মা কলা ফারাগা রব্বুকুম মিনাল বাদে আল্লাহ তালা বান্দার সবকিছু লিখে ফয়সালা করে চূড়ান্ত করে দিয়েছেন ফারি কুনফিল জান্নাতি ও ফারি ফিস সাঈর একদল জান্নাতি আর একদল জাহান্নামি যেখান থেকে শুরু করা হয়েছিল আল্লাহর রসুলকে সাহাবা একরাম জিজ্ঞেস করেন ইয়ারসুল আল্লাহ আমরা তো অনেক সময় জারফুক দিলে ভালো হয়ে যাই ঔষধ নিলে ভালো হয়ে যায় عن ابي خزاعه عن ابيه قال قلت আর رسول الله ارايت ركن অনেক সময় ঝাড়ফুঁক দিয়ে তাতে ভালো হয়ে যায় ও দাওয়া আন্নাত দাওয়া বিহি ঔষধ খেলে রোগ ভালো হয়ে যায় অতুকা তান্নাত তাকিহা হাল তারুদ্দুমিন কদরিল্লাহ শাইআ এতে কি আল্লাহর কদর পরিবর্তন হয় কলা হিয়া মিন কদরিল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন যে এটা তাকদির এভাবেই লেখা আছে যে এই লোকটা এই ঔষধ খাবে এই রোগ হবে এই ঔষধ খাবে তারপর তার ভালো হয়ে যাবে কাজে একজন মমিন তাকদিরে বিশ্বাস করবে আজকে আর বিস্তারিত আলোচনা হওয়ার সামনে জমাতে ইনশাল্লাহ আলোচনা যেহেতু মানুষের বিশ্বাস সবে বরাতে এই সব ভাগ্য লেখা হয় সেটার উপর আলোচনা হবে ইনশাআল্লাহ কোরআনুল করিম আল্লাহ সুবাহ সুরায় কামারের উনপঞ্চাশ নম্বরে বলেছেন বেকদার আমরা সব কাজগুলো সৃষ্টি করেছি বেকদার পরিমিতভাবে তাকদিরের দ্বারা সব পরিমিত কাজে কারো এই কথা বলার অধিকার নেই আল্লাহর আন্দাজ নাই আল্লাহ অমুকের রুহুটা নিয়ে গেল অমুককে মরে ফেললো আল্লাহর কাছে আবার কি জিজ্ঞেস করবো রুহুটা থাবাই নিয়ে আসছে এগুলো পীর সাহেবদের বইতে লেখা আছে আর এই পীর সাহেবদের কথা যখন তুলে ধরা হয় তখন তারা বিরুদ্ধে লিপলেট ছাড়ে কি ছাড়ে আমার বিরুদ্ধে লিপলেট ছেড়েছে এবং ডাহা কথা লিখেছে একটা বলি আমার না লিখেছে আমি নাকি ঘন ঘন পোলট করায় করি যদি কেউ থাকেন প্রমাণ করেন সারা জীবনের কামাই দিয়ে আমি বরিশালের বাড়ি করেছিলাম তা দিয়ে এইখানে একটা জমি কিনেছি আগের ইমাম সাহেবের ছেলেদের থেকে একটা জমি কিনেছি এ ছাড়া যদি আমার ঢাকা না সারা বাংলাদেশে কোনো প্লট থাকে আপনাকে মালিক বানিয়ে আপনি দখল করেন আর মিথ্যা বললে আল্লাহর কাছে কি জবাব দেবেন সেটা তৈরি থাকেন এই সমস্ত ইবলিস লেকচার আমার মুসল্লি আমি বলতে পারি আমার মুসল্লি এরকম বেয়াদ হতে পারে না এরকম মিথ্যা বলতে পারে না আবার লিখেছে আবার লিখেছে আপনি বলেছেন মহিলাদের জন্য মসজিদে আলাদা জায়গা রাখতে হবে চোদ্দশো বৎসর এই উক্তি আপনি কোথায় পেলেন এলেমের কি বহর এটা আমি কোনো জমা বলেছি এরকম মহিলাদের মাস্তানি আমার জুমায় কোন আলোচনা হয়েছে এরকম আমার রেকর্ড আছে যাই হোক তারপরেও যখন বলেছেন বলতে পারি আল্লাহর নবী সাল্লাম হাদিস আমি পড়াই তোমার যে মুরব্বী তুমি যে ইমাম সাহেবের পরামর্শ নিচ্ছ পাঠাও আমার সামনে হাদিস পরখ খুলে দেবো আমি একটা লাইন পড়ার যোগ্যতা রাখে না এ লেগছে চোদ্দশো বছর পর উক্তি পাইলেন কোথায় মেয়ে লোকদের মসজিদ নামাজ নামাজ পড়ার আল্লাহর নবী বলেছেন হাদিস পড়ো এমনকি ঈদের নামাজে আল্লাহ নবী বলেছেন হায়েজা মেয়ে লোকদের পর্যন্ত মসজিদে যেতে দাও এই ঈদগাহে যেতে দাও তারা ঈদগাহে গিয়ে খুববা শুনবে মুসলমানদের দোয়ায় অংশগ্রহণ করবে তবে তারা নামাজ পড়বে না সাহবাহিকরা মহিলারা জিজ্ঞেস করেন রসুল্লাহ আমাদের সেই মসজিদে যাওয়ার মতো তো ঈদগাহে যাওয়ার মতো চাদর নাই আমরা চাদর নাই পর্দা নাই আল্লাহ রসুল বলেছেন লেতুজলিবা মিন উখতিহা আর একজন বোন তাকে দিয়ে দিবে তাদেরকে ধার করে নাও এরপরে আল্লাহ নবীর মসজিদে ফজরের নামাজে সাহাবাইকে আমরা আসতেন বুখারি মুসলিম সাদিসের সব কিতাবে আছে বুখারি শরীফ কিতাবুল সালাত বাবু বাবু জামাতের মধ্যে দেখেন পরিষ্কার লেখা আছে কুন্না নেসাউল মমিনদের মেয়ে লোকেরা চাদর আবৃত অবস্থায় নামাজ পড়ে মসজিদে বের হতো এরপরে তাদেরকে চিনা যেত না মুতালাফেফাতিনা মেশকাত শরীফের মধ্যেও আছে হাদিসগুলো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগে মেয়ে লোকেরা মসজিদে নামাজ পড়তে আসতো হ্যাঁ কিছু কিছু ওলামায়কেরা আমরা বলেছেন এখন ফেতনা ফাসাদের যুগ সেজন্য এই জন্য মেয়ে লোকদের আসলে ফাসাদ হবে এই জন্য আল্লাহ নবীর সাহাবিদের মধ্যে এমনটা ঘটেছিল কেউ কেউ বাধা দিয়েছেন আল্লাহ নবীর সাহাবি আরেকজন বলেছেন যে খবরদার আল্লাহর নবী যারা হুকুম দিয়েছেন তুমি বাধা দিতে কে এইভাবে হাদিসে পরিষ্কার বলা আছে আমি তারপরে এই সব মাস্তাগুলো এখানে কখন আলোচনা জুমায় কোনো আলোচনা করি না কেউ জিজ্ঞেস করেছে তখন বলতে পারি অথবা মসজিদের কমিটির লোকদের মিটিং ছিল তখনও বলতে পারি যে হ্যাঁ একটা মহিলাদের আলাদা জায়গা রাখা উচিত কারণ মহিলাদের দিন শিক্ষা করা প্রয়োজন ইসলাম জানা প্রয়োজন না জানার কারণে তারা আজকে বৈশাখী মেলা আসলে বলে দলে দলে ছুটে যায় অথচ স্বামী বাপ নামাজে আসে এই কথা বলার কারণে এই লোকেরা লিফলেট ছেড়েছে সেখানে লিখেছে যে আপনি বলেছেন মসজিদে মহিলাদের কি জামাতে আসতে পারে কি লিখেছে আপনি চোদ্দশো বছর পরে উক্তি পেলেন কোথায় আমি বলি চোদ্দশো বছর পরে তোমাকে উক্তি করার অধিকার দিয়েছে কে মক্কা মদিনায় যাও পাঁচ অক্ট নামাজে মেয়ে লোকেরা হাজির হয় বাংলাদেশে যাও জুমার নামাজ পড়ার জন্য বাইতুল মুকাররা মসজিদ খোলা আছে মহিলাদের জায়গা আছে এই ধানমন্ডি তাকুয়া মসে মহিলাদের জায়গা আছে না আরো অনেক বড় বড় মসে মহিলাদের জায়গা আছে এই লোকগুলোর হাদিসের জ্ঞান নাই আর বাস্তবতার জ্ঞান নাই লিফলেটস হয়েছে আমার বিরুদ্ধে মিথ্যা ডাহা মিথ্যা লিখেছে অনেকগুলো কথা আমি জিজ্ঞেস করতে যাই যারা লিখেছেন দাবি করেছেন আমার মুসল্লি বাবের বেটা হলে দাঁড়িয়ে বলেন আমি দাঁড়িয়ে আছি আমি সেই মুসল্লি বলেন এখানে বলে দাঁড়িয়ে বলে আমি সাক্ষী আমি বলতে পারি আমার মুসল্লি না এগুলো এগুলো এগুলো ওই যে কাশাতিল আয়েরা পাঠা পাঠা একবার এক ছাগলের কাছে যায় আর একবার আর এক ছাগলের কাছে যায় ছাগল যখন বলে যখন ওদের কি করতে হয় ওই যেটা করাইতে হয় গর্ভবতী হতে হয় তখন ছাগলের কাছে পাঠা থাকে এক পাঠা ওখানে গিয়ে কতক্ষণ ঘ্রাণ নেয় আবার ওখানে কতক্ষণ ঘ্রাণ নেয় আল্লাহ নবীদেরকে বলেছেন কাশাতিল আয়েরা বিভ্রান্ত বকরি পাঠা একবার এই মসজিদ একবার ওই মসজিদ অথবা অর্ধেক বয়ান শুনে এই সমস্ত বিভ্রান্ত গোমরা এবং গোমরা উস্তাদ এবং মুরব্বীর শিষ্য যারা তারাই পিছনে বসে লিপলেট ছেড়ে যদি ইমানদার হয় তারা সামনে দাঁড়িয়ে বলে আমি আছি আছো কেউ একজন নাই বোঝা গেল না মিথ্যা লিপলেট ছেড়েছে মুনাফিকদের এই চরিত্রই আমি তাকদির নিয়ে আলোচনা করছিলাম তোমরা যত লিপলেট ছাড়ো যাই করো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন কোরআনে পরিষ্কার বলা আছে কুল্লাই ইউসিবানা তাকদিনে বলছি কুল্লাই ইউসিবানা ইল্লামা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা আল্লাহ নবীর বিরুদ্ধে যখন প্রভাকাণ্ডা করত তারা বলতো নবী সম্পর্কে সুরায় এই এটা এই বিষয় সম্পর্কে আজকে আলোচনার মধ্যে এগুলো আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কষ্ট দিত রাসুল আল্লাহি আল্লাহ রসুলকে কষ্ট দিত লাহম আদাবন আলিম ইহালিফুন আবিল্লাহি লাকুম লিজারদুকুম তারা হলফ করে বলে যে আমরা একেবারে মুসলমান একের পাক্কা মুসলমান পীরের মুরিদ অথবা চিল্লা লাগাইছি আমি একটা ইমানদার কানু এরপরে বলছে এরপর আল্লাহ তালা বলছেন যে তাদের যদি আপনি দেখেন লাকাদিব তাকাউল ফেতনা তামিন কবলু ওরা আগের থেকেই ফেতনা তালাশ করেছে লাকাদ ইবতাগাউল ফেতনাতা তারা ফেতনা আগের থেকেই তালাশ করেছে অকল্লাবু লাকাল উমুরা এবং আপনার কথাগুলিকে উল্টাই পাল্টাই বলেছে কল্লাবু পরিবর্তন করে দিয়েছে লাকাল উমুরা হাত্তা জাল হক্কু অজাহার আমরুল্লাহ অহম কারিহুন আল্লাহর হক এসে গেছে অজাহার আমরুল্লাহে আল্লাহর হুকুম বিজয় লাভ করেছে অহম হুন অথচ তারা এটাকে অপছন্দ করতো না তারা অপছন্দ করা সত্ত্বেও আল্লাহ সত্যকে বিজয় দান করেছেন এই লোকগুলো সত্যকে অপছন্দ করে মিথ্যাকে তারা গ্রহণ করেছে এরপরে আল্লাহ সুবাহান এই এলাকার লোকদেরকে সত্য বোধা তফিক দান করেছেন না আপনারা সত্যের উপর থাকবেন এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন ওয়াইন তুসিবিকা হাসানাতুন তাসুহুম যখন আপনার কোনো ভালো অবস্থা সৃষ্টি হয় আপনার কোনো ভালো মঙ্গলময় কোনো জিনিস অবস্থার আপনি সম্মুখীন হন ভালো হয় তাসু হুম তাদের বড় কষ্ট লাগে তাদের মনটা একেবারে জ্বলে পড়ে শেষ হয়ে যায় মুসিবাতুন আর যদি তোমার কোন মুসিবত আসে ইয়াকুলু তখন তারা বলে কদ আখাজনা আমরানা মিন কাবলু আমরা আগের থেকে নিজেরা এড়াইছিলাম আমরা তো আগেই বাঁচেছিলাম আমরা একে জড়াই নাই ফারি হন তারা তখন পিঠ ফিরিয়া পালায় আর খুব খুশি আল্লাহ তারা বলছেন কুল হে নবী আপনি জানিয়ে দিন আজকের আলোচ্য বিষয় সঙ্গীত সম্পৃক্ত বিষয়টা কোন আপনি জানিয়ে দিন লাই বানা লান বানা কখনো আমার কোনো মুসিবত আসতে পারে না ইল্লামা কাতাবাল্লাহু লানা আল্লাহ তালা আমাদের জন্য যা লিখে রেখেছেন আল্লাহ তালা যা লিখে রেখেছেন এর বাইরে একটা শব্দ একটা কিছু আমার উপর আসতে পারবে না আমি আমাকেও বলছি আপনাদেরকে বলছি যতই লিপলেট ছাড়ো আর যতই পিছনে বসে গুমরাহি ছাড়াও আমার বিরুদ্ধে ফতেবাজি করো আল্লাহ সুবাহ উপরে পুরো ইমান আছে আল্লাহ সুবাহ যতক্ষণ পর্যন্ত আমাকে এই মেম্বারে বা দেওয়ার জন্য নির্বাচন করেছেন তার একদিন আগে আমাকে বিদায় করা সম্ভব হবে না আর যেদিন আল্লাহ গেছেন তারপরে একদিন আমার পক্ষে থাকাও সম্ভব হবে না লাইবানা আমাদের কিচ্ছু হবে না ইল্লামা কাতাবাল্লাহ লানা আল্লাহ তালা আমাদের জন্য যা লিখে রেখেছেন তাই হবে হুয়া মাউলানা তিনি আমাদের মাওলা ও আল্লাহি ফালিয়ে মুমিনুন মুমিনদের আল্লাহর উপরে ভরসা করা উচিত সুরায় তবা এর একেবারে আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন নম্বর আয়াত পর্যন্ত পড়েছি এই আয়াতগুলো আপনারা পড়েন মুনাফিকদের পুরা চরিত্র এখানে তুলে ধরা হয়েছে এজন্য তার দিনে আলোচনা হচ্ছিল সে আলোচনার একটা অংশ ছিল এটা আল্লাহ তারা এরপরে বলছেন সব কিছুর খাজানা আমার কাছে খাজানা কার কাছে না কোনো খাজা বাবার কাছে আমি শুধুমাত্র পরিমাণ মতো নির্দিষ্ট পরিমাণ মতো আমি সেখান থেকে নাজিল করি খাজানার মালিককে দেওয়ার মালিককে কাজী বোঝা গেল আকিদার বিষয় কদর সম্পর্কে সামান্য আলোচনা হলো আগামী জুমাতে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা কবুল করেন বলা যায় না প্রত্যেকটা জুমায় এখন চিন্তা করে আগামী জুমায় খুববা দিতে পারবো কি না এজন্য আমি তারপরও হকের ব্যাপারে আপোষকারী নই আল্লাহ সুবহান আমাদের সকলকে এই তাকদির উপর ইমান রাখার তৌফিক দান করে আমিন আল্লাহর নবী মোয়াজ বিন জাবালকে বলেছেন একসাথে বসা হে মোয়াজ উনি লব্বাই কে আদেকে রাসূলুল্লাহ বলুন আল্লাহ নবী তিনবার বললেন তার বললেন শোনো তোমার এই বিশ্বাস রাখতে হবে ও আলাম আন্না আহলাস ও ওয়াল আরদি ওয়াল জিন্না ওয়াল যদি আসমানবাসী জমিনবাসী মানব আর দানব সব একাত্র হয় আলা আইয়ান ফাউকা তোমার উপকার করার জন্য লাইয়ান ফাউকা ইল্লা মা কাদ কাতাবাহুল্লাহু তাহলে সবাই মিলে তোমার অতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন অপরদিকে লাউ আন্না হালাল ইনসি ওয়াল জিন্ন ওয়াল সামাওয়াত ওয়াল আরদ আসমানবাসী জমিনবাসী এবং আসমানের মানব দানব সব যে একাত্র হয় ফেরেশতা সহ আলা আইয়াদুর রুকা আইয়ান ফাউকা তোমার উপকার করার জন্য সবাই মিলে অতটুকু করতে পারবে যতটুকু আল্লাহ তালা লিখে রেখেছেন জাফাল কলাম বিমান তাল্লাক আল্লাহর কলম শুকিয়ে গিয়েছে তোমার সবকিছু লিখে এটার নাম কদরের নাম কি কদর এর উপরে মমিনদের ভরসা থাকবে মমিন যদি তাকদিরে বিশ্বাস করে সেই মমিন স্ত্রী যদি কি করে কোনো অঘটন ঘটায় তাহলে হায় হায় করতে পারে না কোনো বাচ্চা যদি কি হয়ে যায় মরে যায় হায় হায় করতে পারে না সে বলবে ইন্নালিল্লাহি এই জন্য কোরআনে বলা আছে আল্লাহ দিন মুসিবাতুন মমিনদের যখন মুসিবত আসে তারা বলে কলু ইন্না লিল্লাহি আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাবো সুরা কারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত না দুইশো হ্যাঁ দুইশো কত নম্বর আয়াত জন্য একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন নম্বর আয়াত এখানে বলা আছে যে দিনা কল যারা বলে যাদের মুসিবত আসে মমিনদের মুসিবত যদি আসে বিপদ আসে মমিনরা হাই হুতাশ করবে না চিল্লা ফাল্লা করবে না মমিনরা বলবে ইন্না এই জন্য মমিনরা তাকদির বিশ্বাস করবে কোথায় বিশ্বাস করবে আল্লাহ এটা পাইলো আমার ছেলেটাকে পাইলো তাকে নিয়ে গেল আর দেখো না কাউকে এইরকম অভিযোগ করে কারাম মমিনরা না মমিনরা বলবে ইন্না আমাদের মুসিবত আসলে কার পক্ষে আসে ইনশাল্লাহ আমরা আল্লাহ ধৈর্য ধারণ করবো আজাবন লেহা আলীল মোমেন মোমেনের অবস্থা পর আশ্চর্যজনক তারা যদি খুশির মুহূর্ত আসে আল্লাহর শুক্রিয়া আদায় করে এবং প্রশংসা করে আবার যখন দুঃখের মুহূর্ত আসে তখন সবর করে এবং আল্লাহর কাছে দোয়া করে আমরা সেরকম করবো না ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান ও তারা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমার তৌফিক দান করুন